এই পৃথিবীর রঙ্গমঞ্চে এই রঙ্গ রঙ্গমঞ্চে থামবে সবার খেলা ও মন আমার চব হেলা ও মনরে চব হেলা ও মন আমার চব হেলা ও মনরে চব হেলা এই পৃথিবী মঞ্চে এই পৃথিবী রঙ্গ মঞ্চে থামবে সবার খেলা ও মন আমার করছ অবহেলা ও মন রে করছ অবহেলা ও মন আমার করছ অবহেলা ও মন রে করছ অবহেলা কেউ বা ঘুষ দেয় কেউ বা ঘুষ নেই ঘুষ ছাড়া ভাই কোনো কাজই নাই কেউ বা ঘুষ দেয় কেউ বা ঘুষ নেয় ঘুষ ছাড়া ভাই কোনো কাজই নাই কেউ বা ঘুষ দেয় কেউ বা ঘুষ নেয় ঘুষ ছাড়া ভাই কোনো কাজই নাই অফিস গোলো বাদ হয়েছে অফিস গোলো বাদ হয়েছে কিসের জালা ও মন আমার করছ অবহেলা ও মন রে করছ অবহেলা ও মন আমার করছ অবহেলা ও মন রে করছ অবহেলা কৃষক সুদ খায় শ্রমিক সুদ খায় শুধু ছাড়া বাই বাচ্চা বড় দায় কৃষক সুদ খায় শ্রমিক সুদ খায় শুধু ছাড়া বাচা বড় কৃষক সুদ খায় শ্রমিক সুদ খায় সুদ ছাড়া ভাই বাচা বড় সবার সাথে পরে সুদ খাই সবার সাথে পরে সুদ খাই কত টুপিওয়ালা ও মন আমার করছ অবহেলা ও মন রে করছ অবহেলা ও মন আমার করছ অবহেলা ও মন রে করছ অবহেলা যারা নেতা দেশের মাথা বারে বারে কই স্বাধীনতা যারা নেতা দেশের মাথা বারে বারে কই স্বাধীনতা যারা নেতা দেশের মাথা বারে বারে কই স্বাধীনতা সেবারি নামে ওরা করে সেবারি নামে তালা ও মন আমার করছ হেলা ও মন রে করছ হেলা ও মন আমার করছ হেলা ও মন রে করছ হেলা এই পৃথিবীর রঙ্গমঞ্চে এই পৃথিবী থামবে সবার খেলা ও মন আমার কর হেলা ও মন রে কর হেলা ও মন আমার কর হেলা ও মন রে কর হেলা ও মন আমার কর হেলা ও মন রে কর হেলা প্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ শুনছিলেন হাবিবি শিল্পী গোষ্ঠীর প্রথম পরিবেশনা ইয়ার